এবাদত এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ সাল্লাহ এবং সালাম নাজিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর যিনি আল্লাহ পাকের বড় নিয়াবত যার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন অসংখ্য মানুষকে সঠিক পথ দেখিয়েছেন বিভ্রান্তি হতে সতর্ক সাবধান করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণের পথের দিক নির্দেশনা দিয়েছেন আমাদের আজকের ধারাবাহিক আলোচনা যে লাইভে আমরা করছি এই সময়গুলিতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুস্থতার নিয়ামত এবং এই সুস্থতার নিয়ামতের ক্ষেত্রে আমাদের করণীয় আল্লাহ রাবুল আলমিনের অসংখ্য নিয়ামত আমাদের ওপর রয়েছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়তের নিয়ামত ইমান ইসলাম যে আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহ আমাদেরকে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন আমাদেরকে মমিন করেছেন কাফের বানাননি আল্লাহ রাব আমাদেরকে মুসলিম করেছেন অনগত করেছেন অবাধ্য নাফরমান করেননি এটি আল্লাহ রবুল্লা আলমিনের বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত যেই নিয়ামত যদি থাকে আপনার আমার কাছে তাহলে আমাদের এই ক্ষণিকের দুনিয়ার যে কাল রয়েছে সাময়িক কিছু সময় এই সময়ে যদিও কষ্ট থাকে বালা মুসিবত থাকে কিন্তু চিরস্থায়ী জগতে সার্বিক শান্তি লাভ করতে পারবো আমরা আর যদি এই নিয়ামত হারিয়ে যায় তাহলে দুনিয়ার সমস্ত নিয়ামত যদি থাকে সেই সব নিয়ামত পরকালে মরণের পরের যে চিরস্থায়ী জীবন সেখানে সুখ শান্তি নিয়ে এসে দিতে পারবে না নিয়ামত সম্পর্কে কোরআনে করিমের বহু আয়াত রয়েছে দু একটি আয়াত উল্লেখ করি সুরায় তাকাসর আয়াত নম্বর আট আল্লাহ রবুল আলমিন এরশাদ করেছেন সোম্মাল্লাতুস আনিন অতপার অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে সেই দিন অর্থাৎ বিচার দিবসে কিয়ামতের দিনে আনিন নাইম নিয়ামত সম্পর্কে নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে আল্লাহ রবুল্লা আলমিন কসম করে শপথ করে বলছেন লাতুস আলুন্না আর তাগিদ করে বলছেন লামের তাগিদ নুনের তাগিদ লাতুস আলুন্না অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কে জিজ্ঞেস করবেন আল্লাহ রবুল্লা আলমী জিজ্ঞেস করবেন জবাব দিতে হবে বান্দাকে জবাব দিতে হবে জিজ্ঞাসা করা হবে আমাকে আপনাকে মানুষকে জিজ্ঞেস করা হবে কেয়ামতের দিনে সে বিচার দিবসে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে যে এই নিয়ামতগুলির হক কি আদায় করেছিল এই নিয়ামতগুলির যথাযথ ব্যবহার হয়েছিল কিনা এই নিয়ামত পেয়ে তোমরা নিয়ামতের শুকুর গুজার কিনা আল্লাহ রব্বর সুরায় নাহলের আয়াত নম্বর আটে এরশাদ করছেন আল্লাহ তুহসুহা যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো লাহা গণনা করে শেষ করতে পারবে না গণনা করে আয়ত্ত করতে পারবে না কত যে আল্লাহর নিয়ামত রয়েছে অসংখ্য নিয়ামত রয়েছে এবং এক একটি নিয়ামতের মূল্য তোমরা সারা জীবনেও দিতে পারবে না লা তহসুহা আল্লাহর নিয়ামতকে তোমরা যদি গণনা করো তোমরা গণে শেষ করতে পারবে না ইন আল্লাহ আল্লাহফুর রহিম এবং আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবে না মনে রেখো যে আল্লাহ রব্বুল বড় মার্জনাকারী বড় দয়ালু না হলে আমরা কেউ পার পেতাম না রব্বুল আলমিনের নেয়ামতের আমাদের সুক্রিয়া আদায় করতে হবে নেয়ামত তো বহু নিয়ামত নিয়ামতের শেষ নাই কিন্তু বর্তমান সময়ে যে নিয়ামতটি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে দেখতে হবে এবং তার গুরুত্বটি আমরা ভালো করে বুঝতে পারছি হাড়ে হাড়ে উপলব্ধি করছি সেই নিয়ামতটি হচ্ছে সুস্থতার নিয়ামত এই সুস্থতার নিয়ামত সম্পর্কে কয়েকটি হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আপনাদেরকে শোনাবো সেই হাদিসগুলি থেকে আমাদের ইমানে সতেজতা আসবে এবং এবং আমরা সেই নিয়ামতগুলির গুরুত্ব দিতে পারব এবং এই নিয়ামতের গুরুত্ব দিয়ে আমরা সেই নিয়ামতের যথাযথ হক আদায় করতে পারব সহি বখারির হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার নয়শো তেত্রিশ ইবিন আব্বাস আজি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত তিনি বলেন কালান নবী সাল্লাহ আলী হোসান নেমাতানে মকবুন ফিহেমা কেসির মিনান নাস আসেহাত আল ফারাক দুটি নিয়ামত রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত মানুষের কাছে দুটো নিয়ামত রয়েছে কিন্তু এই দুটো নিয়ামত সম্পর্কে মকবুন কিন্তু এই নিয়ামতগুলি আল্লাহ রব্বুল আলমিনের পেয়ে অধিকাংশ লোক এই ব্যবসায় রব্বুল আলমিনের সাথে ব্যবসা করতে গিয়ে লস খেয়েছে মার খেয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুটো নিয়ামত কি আসাহাত আল ফারাক এক হচ্ছে সুস্থতা সুস্থ থাকা সুস্থ থাকার নিয়ামত আমরা যতদিন সুস্থ আছি বুঝতে পারছি না কিন্তু যেই সময় অসুস্থ হয়ে যাবেন সেই সময় বুঝতে পারবেন যে সুস্থতা কত বড় নিয়ামত আপনার ওপর ছিল আল্লাহ রাবুল্লা আলমিনের পাশে আমাদের অসুস্থ লোকেরা রয়েছে তাদেরকে দেখলে কিছুটা উপলব্ধি হয় আশেপাশে যখন আমরা চারিদিকে অসুস্থ মানুষদেরকে দেখি বিশেষ করে যদি আমরা হাসপাতালে যাই যেখানে রোগীর সমাগম রয়েছে সেখানে গেলে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত মানুষকে সেখানে দেখতে পাওয়া যায় তখন আল্লাহ রাবুল আল এই নিয়ামতের কিছুটা গুরুত্ব অবশ্য উপলব্ধি একজন মানুষ করতে পারে তো এই সুস্থতার নিয়ামত আল্লাহ রাবুল আলমিনের অনেক বড় নিয়ামত রয়েছে পার্থিব নিয়ামতের মধ্যে যেটার ক্ষেত্রে অধিকাংশ লোক ক্ষতিগ্রস্ত অল্প কিছু লোক রয়েছে এই নিয়ামতগুলি আল্লাহ রবুল আলমিন পেয়ে সেগুলির মূল্যায়ন করে সেগুলির কদর করে মর্যাদা দিয়ে থাকে সেই নিয়ামতের যথাযথ হক আদায় করে থাকে নিয়ামত যিনি দান করেছেন তার শুক্রগুজার হয়ে থাকে এবং এই আল্লাহর নিয়ামতকে ভালো কাজে লাগিয়ে থাকে সুস্থতা একটি বড় নিয়ামত অল ফারাগ আর অবসর সময় মানুষের কাছে অবসর সময় থাকা ফ্রি থাকা ব্যস্ততা নেই অল্প কাজ রয়েছে বাকি সময়টা আপনি ফিরে আছেন এটা হচ্ছে অনেক বড় নিয়ামত চারপাশে বহু মানুষ আছে এত ব্যস্ততার জীবন এত ব্যস্ততার জীবন সুহানাল্লাহ জি তাদের ব্যস্ততার শেষ নেই এই বর্তমান যে করোনার পরিস্থিতি এই পরিস্থিতিতে এই হাদিসটা নিয়ে একটি চিন্তা করুন আজকে কাছাকাছি চার লক্ষের বেশি বা কম চার লক্ষের ওপরে চলে গেছে আজকের খবরে যে এই করোনার ভাইরাসে আক্রান্ত তাহলে এই চার লক্ষ ছাড়াও যে অসংখ্য মানুষ সুস্থ রয়েছেন তার মধ্যে আমি একজন আপনি একজন অনেক মুসলিম ভাই বোনেরা অনেক মানুষরা এই যে সুস্থ রয়েছেন এই নিয়ামতটি কত বড় নিয়ামত আমার উপর আপনার উপর চিন্তা করুন তো দেখি এবং এই নিয়ামতের কি আপনি সুক্রিয়া আদায় করছেন এই নিয়ামত যে দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন সেই আল্লাহ রব্বুল আলম কতটা আপনি হকাদাই করছেন এই নিয়ামতকে কতটা আপনি ভালো কাজে লাগাচ্ছেন না এই নিয়ামত আল্লাহর এই অনুগ্রহ দিয়ে আপনি পাপ করছেন পাপে লিপ্ত হচ্ছেন সুস্থতা আপনাকে আল্লাহর কাছাকাছি করছে না আল্লাহ থেকে আরও দূরে করে দিয়েছে এটা দেখার বিষয় রয়েছে চিন্তার বিষয় রয়েছে এই সময় যে সময় দিয়ে আমরা অতিক্রম করছি মহাবিপদ সারা বিশ্বে যে চলছে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে আজাব স্বরূপ আল্লাহ রব্বুল আলম আমাদেরকে যেন মাফ করে দেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন সহি সালামত রাখেন এবং আল্লাহ রব্বুল আলম যেন এই আজাব মানব জাতির ওপর থেকে উঠিয়ে নেন রব্বান আল্লাহ তো আখেজানা বিমা ফাহাল সুফা ওমিন্না আমাদের মধ্যেকার নির্বোধ লোকেরা পাপি লোকের এক শ্রেণীর যারা অপরাধ করেছে তাদের অপরাধে আল্লাহ ভালো মানুষদেরকে তুমি ধরিও না আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও সুস্থতার নিয়ামত যে কত গুরুত্বপূর্ণ এই সময়টাই সুস্থ মানুষরা বুঝতে পারছেন যে আপনার চারপাশে থেকে মানুষ ঢালা হারে চলে যাচ্ছে হাসপাতালে চলে যাচ্ছে তারা কি অবস্থায় চলে যাচ্ছে এমন অবস্থায় চলে যাচ্ছে এমন দিকে তাদেরকে আল্লাহ ঠেলে দিচ্ছেন যে তাদের সাথে তাদের আপনজন স্ত্রী স্বামী ভাই বোন বাপ মা ছেলে মেয়ে কেউ তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে চাইছে না তাদেরকে স্পর্শ করতে চাইছে না তাদের কাছে বসতে চাইছে না সুফহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কত বড় নিয়ামত এখনও সুস্থ মানুষ যারা আছেন তারা এই নিয়ামত ভোগ করছেন একটু চিন্তা করুন দ্বিতীয় যে নিয়ামতটি সেটা হচ্ছে অবসর এত ব্যস্ততার জীবন যে সারা দিন আপনি ছোটাছুটি দৌড়াদৌড়ি করছেন পয়সা পয়সা আর সচ্ছল হওয়ার জন্য সুখের জন্য ভোগবিলাসের জীবন আরও যাতে করে পান এই জন্য আপনি ছুটাছুটি করছেন কেন আপনাকে তো ঘরে বসিয়ে দেওয়া হয়েছে এখন সারা বিশ্বের প্রায় দেশগুলিতে মানুষকে একবারে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই সময় যে অবসর বসে আছেন কি করে আপনার চলছে বলুন তো দেখি আপনি কত এখন অবসর হয়ে রয়েছেন তাহলে আপনি যে এত ব্যস্ততা দেখান যে আপনি আল্লাহ সম্পর্কে জানার সময় পান না আল্লাহর দিন সম্পর্কে জানার সময় পান না আপনি পাঁচ অক্ত সলাত আদায় করার সময় পান না খুব ব্যস্ত আপনি আপনার স্ত্রীর হক আদায় করার সময় পান না আপনি আপনার ছেলে মেয়েদের হক আদায় করার সময় পান না বাপ মায়ের হক আদায় করার সময় পান না কারো খোঁজ খবর নেওয়ার সময় পান না আপনি এত ব্যস্ততা দেখাচ্ছিলেন এখন যে আপনাকে আমাকে ঘরে ঢুকিয়ে দিয়ে এত অবসর করে দেওয়া হয়েছে যে সময় যে কোথায় কাটাবেন সময় যেন পার হচ্ছে না তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি ইচ্ছা করি তা আমাদের ব্যস্ততার মাঝেও আমরা কিছুটা সময় অবসর হয়ে কিছুটা সময় আমরা বের করে আমরা ভালো কাজ করতে পারবো এলেম শিখতে পারবো আমল করতে পারবো দিনের দাওয়াত দিতে পারবো আমরা ছেলেমেয়েদের ভালো প্রতিপালন করতে পারবো পরিবারের সাথে সময় দিতে পারবো বাপ মায়ের সাথে সময় দিতে পারবো আত্মীয় স্বজনদের সাথে সময় দিতে পারবো আপনজনদের খোঁজ খবর নিতে পারবো এতটা অবশ্যই আমাদের কাছে সুযোগ সুবিধা রয়েছে কিন্তু আমরা নিজেকে এত ব্যস্ত করে দিয়েছি যেটা এখন অবশ্যই আপনি উপলব্ধি করবেন যে আপনি এখন তো অবসর হতে পেরেছেন বাধ্যতামূলক অবসর হয়েছেন আপনি আর তারপরে এই যে বাধ্যতামূলক অবসর হয়েছেন এখান থেকে যেমন এই শিক্ষা যে আমরা যখন ব্যস্ততার জীবনে ছিলাম বা আগামী তো হয়তো ব্যস্ততার জীবন আসবে তখনও কিছু সময় বের করে আমরা ভালো কাজগুলি করতে পারবো যেদিকে ইঙ্গিত করলাম ঠিক তেমনই বর্তমানে যে আমাদের অবসর সময় চলছে এই অবসর সময় যেন আমরা ভালো কাজে লাগাই এবং এই অবসর সময়কে অনেক অনেক ভালো কাজের মাধ্যমে যেন আমরা ইহকাল পরকালে সফল হতে পারি এই অবসর সময় যেন আমাদের আমাদের বৃথা না যায় এই অবসর সময়ে যেন আমরা ব্যর্থ না হই এই অবসর সময়ে যাতে করে আমরা পাপের বোঝা না বাড়াই এই অবসর সময়ে যেন আমরা নেক কাজ করতে পারি ভালো কাজ করতে পারি গঠনমূলক কাজ করতে পারি দিন দুনিয়ার কল্যাণের কাজ করতে পারি বাড়িতে থেকেই নিজের ছেলেমেয়ের সাথে থেকে পরিবারের সাথে থেকে যতগুলি ভালো কাজ করা সম্ভব আপনি প্রতিদিনের একটা রুটিন তৈরি করে নেন এবং সেই রুটিন মাফিক আপনি ভালো কাজ করেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে আমাদের অবসর সময়কে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন এবং সুস্থতাকে যেন আল্লাহ রবুল্লা আলমিন তার সন্তুষ্টির কাজে লাগাতে বা তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল্লা আলম আমাদের জীবনে যেন বরকত দান করেন আমাদের আয়ুতে যেন বরকত দান করেন এই তো ছিল একটি হাদিস যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কথা একটু লম্বা করলাম দ্বিতীয় যে হাদিসটি রয়েছে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটি ইমাম বখারি রাহেমহল্লা তার কিতাব আল আদাবুল মুফরাদে নিয়ে এসেছেন এবং ইমাম তিরমিজি এবং ইবনে মাজা রাহেমাহমুল্লাহ তারা বর্ণনা করেছেন আল্লাহ আলবানি হাদিসটিকে হাসান বলেছেন সাহিউল জামের ছয় হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস হাদিস ওবায়দুল্লাহ ইবনে মেহসান আল খাতামি রদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি তিনি বলছেন কালা রসুল্লাহ সাল্লাহ আলিস রসুল্লাহ সাল্লাম বলেছেন এই হাদিসে যে বিষয়বস্তুটি রয়েছে এই বিষয়বস্তুটি এর আগে আমি অনেকবারই আলোচনা করেছি এবং অনেকবারই পড়েছি কিন্তু বর্তমানে যেইভাবে এর অর্থ হাড়ে হাড়ে আমি অনুভব করছি এবং আপনাদেরকে সেটাকে বোঝাবার আমি চেষ্টা করব সেটা এর আগে অনুভূত হয়নি শুনুন সেই হাদিসটি হাদিস হচ্ছে রসুল্লাহ সাল্লাহ বলে বলেন মান আসবাহা মেন কুম আমেনান ফি সিরবেহি মুআফা ফি জাসাদেহি ইন্দাহু কুতো ইয়ৌমেহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজাফি রেহা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন তিনটি কথা মান আসবাহা মেন কুম আমেনান ফি সিরবেহি তোমাদের মধ্যেকার কেউ যদি নিজ বাড়িতে নিরাপদ থাকে নিজ বাড়িতে তার নিরাপত্তা থাকে নিরাপদ বাড়িতে সে বসবাস করছে তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের একটি নিয়ামত হচ্ছে বাড়িতে নিরাপদ থাকা বাড়িতেও আপনার কোনো অশান্তি নেই নিরাপত্তাহীনতা নেই আর বাড়ির বাইরে থেকে আপনার ওপর কোনো কিছুর আক্রমণ হবেই কোনো বিপদ আপদ আসবে বা এসেছে এইরকমটাও নয় আপনি বাড়িতে নিরাপদ বসবাস করছেন তাহলে এই যে নিরাপত্তা আপনার এই কত গুরুত্বপূর্ণ নিরাপত্তা চিন্তা করেন জি হ্যাঁ আমরা বাড়িতে আজকাল বসে আছি বাধ্যতামূলক বসে আছি নিরুপায় হয়ে বসে আছি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নিরাপদ বাড়িতে জীবনযাপন করছি বাড়িতে আমরা চব্বিশ ঘন্টা নিরাপদ কাটাচ্ছি না বাড়ির ভিতরে আমাদের অশান্তি আলহামদুলিল্লাহ বাড়িতে শান্তি রয়েছে আর না বাড়ির বাইরে থেকে এমন কোনো বিপদ আপদের আশঙ্কা আছে আলহামদুলিল্লাহ বলুন পক্ষান্তরে সারা পৃথিবীতে একটু নজর দিয়ে দেখুন যে কত মানুষ এইরকম জীবন যাপন করছে তাদের বাড়ি নাই গৃহহীন তাদের বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে জি হ্যাঁ তাদের বাড়ি ঘরকে ধ্বংস করে দেওয়া হয়েছে জি হ্যাঁ দেখুন আজকে প্যালিস্টাইনের মুসলিম ভাই বোনদের অবস্থা সিরিয়ার মুসলিম ভাই বোনদের অবস্থা ইরাকের মুসলিম ভাই বোন আহলে সুন্নাতের মুসলিম ভাই বোনদের অবস্থা দেখুন আপনি বার্মার মুসলিম ভাই বোনদের অবস্থা দেখুন আজকে কদিন আগে দিল্লিতে যে মুসলিমদের জুল অত্যাচার করলো আর এস এর জঙ্গি সন্ত্রাসী হিন্দুরা আর কিভাবে মুসলিমদের বাড়িঘরকে জ্বালিয়ে দিল ধন সম্পদকে জ্বালিয়ে দিল তাদেরকে গৃহহীন করে দিল এইভাবে সারা বিশ্বে যে জুল অত্যাচার চলছে কেন বিশ্বের যারা বড় বড় দায়িত্বশীল রয়েছে তাদের মাথায় তো টনক পড়েনি তখন তখন তো তাদের হেডাক হয়নি মাথার ব্যথা হয়নি কিন্তু আল্লাহ রবুল আলমিন এই করুণার আজাব যখন এসেছে তখন মাথায় টনক পড়েছে আল্লাহ রাবুল আলমিন এখন মানুষকে শিখিয়ে দিতে চেয়েছেন সর্বস্তরের মানুষকে যে দেখো আমি রব্বুল আলমিন আল কাদের সর্বশক্তিমান আমি সব কিছুই করতে পারি আমি যেমন দলে দলে পাখি ছোট ছোট পাখি পাঠিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলাম যখন কার মানুষ সায়েন্স আর টেকনোলজি বুঝতো না সেই জন্য ছোট ছোট পাখি তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে এই পাখি দিয়ে এই বিশাল বিশাল তোমাদের হাতিকে আমি একবারে ভক্ষিত ভুসির মতো করে দিলাম বর্তমান যুগ হচ্ছে সায়েন্সের যুগ বিজ্ঞানের যুগ হ্যাঁ এই যুগ হচ্ছে মানুষের যান্ত্রিক সভ্যতার যুগ এই সময় মানুষ ভাইরাস বুঝে অনেক আনসিন যেগুলি দেখা যায় না সেগুলিকে মানুষ দেখার যন্ত্র তৈরি করে ফেলেছে সুতরাং করোনা এমন একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আল্লাহ রবুল আলমিনের আজাব এবং সেনাবাহিনী যেটা মানুষ এমনিতে তো দেখতে পায় না কিন্তু যন্ত্রের সাহায্যে দেখছে সেই রকমের আল্লাহ রব্বুল আলমিনের সেনা দিয়ে মানব জাতিকে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চেয়েছেন যা আমি ইচ্ছা করলে যেমন হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলাম তেমন সারা পৃথিবীর যে কোনো শক্তিকে আমি ধ্বংস করতে পারি সুতরাং এখনও বিশ্ব মানবতার সামনে আল্লাহ রবুল আলমিনের এই কুদরতের কথা স্পষ্ট হয়ে যখন উঠেছে সুতরাং তাদেরকে দাওয়াত দিচ্ছি যে তারা যেন ইসলামের দিকে ফিরে আসে তারা যেন আল্লাহর একত্র তৌহিদের দিকে ফিরে আসে তারা যেন শির কুফরি মুক্ত হয়ে যায় তারা নাস্তিকতা মুক্ত হয়ে যায় তারা প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্না আদর্শের দিকে ফিরে আসে চোদ্দশো বছর আগে যেই কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসে মহামারী আসলে যে সব কাজ করতে হবে সেসব কথা আজকের সায়েন্স আর টেকনোলজি আর আপনার মেডিকেল সায়েন্স বলছে যে আপনি ঘরে থাকুন আপনি বাইরে যাবেন না আপনি যেখানে আছেন সেখানে থাকুন অন্য কোথাও যাবেন না ইত্যাদি ইত্যাদি এসব কথা তো চোদ্দশো বছর আগে রসুল্লাহ সাল্লাহ সাল বলছেন তারপরেও কি সত্যকে উদ্ঘাটন করতে পারছেন না তারপরেও কি সত্য সম্পর্কে দিক নির্দেশনা পাচ্ছেন না আল্লাহ যেন এই সত্যের দিকে সারা বিশ্বের সমস্ত মানুষকে ফিরে আসার তৌফিক দান করেন আর হতে পারে যে আল্লাহ রবুল আলমিনের এই ধাক্কা ভাইরাস করোনার ভাইরাসের ধাক্কা আজাব মানব জাতির জন্য সংশোধনের বার্তা নিয়ে আসতে পারে আল্লাহ যেন মানুষকে সংশোধন করার তৌফিক দান করেন সমাজ ভাতৃমণ্ডলী বলছিলাম রসুর উল্লাহ বলেছেন কেউ যদি তোমাদের মধ্যে কার কি হয় আমেনান বি মান আসবাহা মিনকুম আমেনান ফিসের বাড়িতে যদি নিরাপদ থাকে এই যে নিয়ামতটি যাদের কাছে আছে আমাদের মতো বহু মানুষ আছেন যে নিজের বাড়ি আছে আর তারপরে বাড়িতে আপনি নিরাপদ আছেন বাইরে যেতে পারছেন না বাইরে কাজকর্ম বন্ধ আছে কিন্তু বাড়িতে আপনি নিরাপদ আছেন কত বড় একটি নিয়ামত এটি একটি দ্বিতীয় নিয়ামত হচ্ছে মোয়াফাফি জাসাদিহি আপনি শারীরিক দিক থেকে সুস্থ আছেন শারীরিক দিক থেকে সুস্থ আছেন আপনি দ্বিতীয় নিয়ামত হচ্ছে যে আপনার শরীরটা সুস্থ আছে আপনার শরীরে কোনো রকম রোগ ব্যাধি নেই আপনি এই করোনা ভাইরাস মুক্ত আছেন আলহামদুলিল্লাহ আপনি অন্য অন্য রোগ থেকে মুক্ত আছেন আলহামদুলিল্লাহ এটি হচ্ছে দ্বিতীয় নিয়ামত কত বড় নিয়ামত চিন্তা করুন এখন আমরা যারা এখনও আলহামদুলিল্লাহ এই আল্লাহ বালা থেকে ওবা থেকে মহামারী থেকে আজাব থেকে বেঁচে আছে আল্লাহ যেন আমাদেরকে সবসময় বাঁচিয়ে রাখেন বলুন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ পাকের কাছে দোয়া করুন যে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আমরা শারীরিক দিক থেকে সুস্থ রয়েছি কত বড় নিয়ামত এখন উপলব্ধি করতে পারছেন আর আমাদের চারপাশে বহু মানুষ এই নিয়ামত হারিয়ে ফেলেছে কি অবস্থায় তারা রয়েছে চিন্তা করুন তৃতীয় নিয়ামত হয়েছে আইন্দাহু কুতো তার কাছে একদিনের খাবার ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে একদিনের খাদ্যের ব্যবস্থা আছে যা আছে তা একদিন হবে আগামীকালকে আবার কোনো ব্যবস্থা হবে শুধুমাত্র একদিনের কথা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছে তাহলে চিন্তা করুন বর্তমান বিভিন্ন দেশের খবর পাওয়া যাচ্ছে যে সেখানে খাদ্যদ্রব্যের ক্রাইসিস দেখা যাচ্ছে যাচ্ছে শপিং সেন্টারে বা মলে যাচ্ছে আপনার সেখানে খাদ্যদ্রব্য পাচ্ছে না সেখানে সেলফ শূন্য হয়ে গেছে মানুষ বেশি বেশি করে কেনাকাটা করে বাড়িতে স্টক করছে এই রকম যে কাজগুলি এক শ্রেণীর লোকেরা করে দোকানপাট খালি অনেকে যাচ্ছে খালি হাতে ফিরে আসছে কিছুই পাচ্ছে না এই রকমের পরিস্থিতি হতে চলেছে এই ক্ষেত্রে কয়েকটি দিক আমাদেরকে মনে রাখতে হবে প্রথম কথা যদি আমাদের কাছে একটা দিনের খাবার থাকে এটি আল্লাহর বড় নিয়ামত এটি আল্লাহর বড় নিয়ামত যে আজকের খাবার আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ অনেকে আছে যার কাছে আজকের এই বেলার খাবার নেই এক বেলা যে তার ব্যবস্থা নেই দিন আনে দিন খায় কাজ নেই সুতরাং তার বাড়িতে চাল ডাল কিছুই নেই তার বাড়িতে এরকম অনেকে আছে আপনার কাছে একদিনের খাবার আছে এটি একটি বিষয় যে কমপক্ষে যদি একটা দিনের খাবার থাকে বরং যে অনেক বড় নিয়ামত আপনার কাছে আছে যে আপনি অনেকের চাইতে ভালো অবস্থায় আছেন দ্বিতীয় যে দিকটি বলবো সেটা হচ্ছে যে ওই সব ভাইদেরকে উপদেশ দেব যেসব ভাইরা কয়েক মাস বরং বছর মানে গোটা বছর খেয়ে শেষ করতে পারবেন না এইভাবে বাড়িতে স্টক করছেন আর দোকানপাটকে উজাড় করে দিয়ে নিয়ে চলে আসছেন আর অন্য ভাইদের জন্য ক্রাইসিসের আপনি কারণ হচ্ছেন অন্য ভাইরা আগামীকালকে তারপরের দিনে কি খাবে সে কেনাকাটা করতে গিয়ে পাচ্ছেন আপনি কত বড় অন্যায় কাজ করছেন আপনি কত বড় অন্যায় কাজ করছেন আপনি এইরকমটা কেন করছেন আপনি আপনি কি জানেন যে বেঁচে থাকবেন আপনারা বুঝছেন না যে হতে পারে যে আপনাদের পালা আসছে এই খাবারগুলো থেকে যাবে তার আগে আপনাকে নেওয়া হবে জি তো আপনি হয়তো লিস্টে আছেন মালাকুল মতের এটা মনে রাখেন সুতরাং এইভাবে খাবার স্টক করবেন না যাতে বাজারে টান পড়ে আর সাধারণ জনগণ বাজারে গিয়ে খাবার দাবার না পায় এইরকম কাজ করবেন একটা দিনের খাবার আছে আরে তার সাথে আরো দশ দিন বিশ দিনের খাবার নেন আপনি দশ বিশ দিনের খাবার আপনি নেন প্রত্যেকে যদি দশ বিশ দিনের জন্য কেনাকাটা করে নেই তাহলে বাজারে মাল সামান থাকবে আর তারপরে আবার আসবে আবার নেবেন আবার কিনবেন অন্যদেরকেও সুযোগ দিলেন এই রকম কাজ করেন এমন অন্যায় কাজ করবেন না এতেও আল্লাহ রব্বুল আলম অসন্তুষ্ট হবেন এবং মনে রাখবেন যে আল্লাহ যদি আপনাকে সুরক্ষিত না রাখেন আপনার এই স্টক করা আপনাকে সুরক্ষিত করতে পারবেন এই আহার এই খাদ্যগুলি যে আপনি বাড়িতে স্টক করছেন এগুলি আপনার কোনো কাজে আসবেন না তার আগে আপনি চলে যাবেন এই তিনটি নিয়ামত যদি থাকে তাই তিনটি নিয়ামতের আবার বলি বাড়িতে নিরাপদ আছেন আপনি আলহামদুলিল্লাহ এই লকডাউনের যুগে এই কারফিউর যুগে আপনি বাড়িতে নিরাপদ আছেন আপনি বরং বাড়িতেই নিরাপদ বাইরে গেলে নিরাপত্তাহীনতা বাইরে গেলে আসামের কাঠগড়ে আপনি যাবেন এক বাইরে যদি যান তাহলে আপনি রোগে আক্রান্ত হইতে পারেন ভাইরাসে আক্রান্ত হইতে পারেন সুতরাং বাড়িতে আপনি আমেনান ফিসরি বাড়িতে নিরাপদ আছেন বাড়িতেই থাকুন আপনি আর আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ কেন অসুস্থ হওয়ার ঝুঁকি নিতে আপনি বাইরে যাচ্ছেন অসুস্থ হওয়ার ঝুঁকি নিতে বাইরে যাবেন না আপনি এবং অন্যকে অসুস্থ করার জন্য বাইরে যাবেন না হতে পারে আপনি অসুস্থ অন্যকে আপনি অসুস্থ করবেন আপনি আক্রান্ত করবেন আপনার ভাইরাস দিয়ে অন্যের জন্য বিপদ আপনি ডেকে নিয়ে আসবেন এমনটা কেন করবেন খবরদার এরকম করবেন না আর আপনার কাছে আজকের খাবার আছে আবার কালকে আল্লাহকে ভরসা করেন আল্লাহ ব্যবস্থা করবেন কালকের খাবার ব্যবস্থা হবে দু চার দিন পরে আবার ব্যবস্থা হবে দুনিয়া যদি এই তিনটি নিয়ামত থাকে তাহলে যেন আপনার জন্য পুরা দুনিয়াকে একত্রিত করে দেওয়া হয়েছে পুরো দুনিয়া আপনাকে দিয়ে দেওয়া হয়েছে দুনিয়ার প্রয়োজন কি আপনাকে বসবাস করতে হবে তার জন্য বাড়ির প্রয়োজন বাড়ি আছে আর বাড়িতে আপনি নিরাপদ আছেন হ্যাঁ কোনো ভয় নেই ভীতি নেই আর আপনি শারীরিক দিক থেকে সুস্থ আছেন সুতরাং আরামে আপনি ঘুমাতে পারবেন আপনি জীবনযাপন করতে পারবেন আর আপনার পেটে খিদা লাগবে সুতরাং খাদ্যের ব্যবস্থাও আছে আলহামদুলিল্লাহ দৈনিক সুতরাং দুনিয়া যেন আপনার জন্য একত্রিত করে দেওয়া হয়েছে এ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিস সুতরাং এই হাদিস থেকে অনেক কিছু শেখা রয়েছে এবং এই নিয়ামতগুলি আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আল্লাহর দান আল্লাহ আমাদেরকে নিরাপদ রেখেছেন বাড়িতে নিরাপদ রেখেছেন শারীরিকভাবে আল্লাহ আমাদের খাদ্যের নিরাপত্তা দিয়েছেন আলহামদুলিল্লাহ বাজারে খাবার দাবার পাওয়া যাচ্ছে সুতরাং আল্লাহর শুক্রিয়া আদায় করুন যেন দুনিয়ার সমস্ত নিয়ামত আমার জন্য আপনার জন্য জমা করে দেওয়া হয়েছে ভাতৃমণ্ডলী সুতরাং আল্লাহ রব্বরের শুক্রিয়া আদায় করুন এবং আল্লাহ রব্বরের কাছে দোয়া করুন যে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের রেজেকে টান না দেন শারীরিকভাবে সুস্থ রাখেন আল্লাহ যেন আমাদেরকে সার্বিক নিরাপত্তা দান করেন তৃতীয় যে হাদিসটি বলবো এই মর্মে সেটি হচ্ছে আমার বিন মাইমুন আউদি রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলছেন কালা রসুল্লাহ সাল্লাহ আলী ইয়াইদু রসুল্লাহ জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন পাঁচটি উপদেশ ইকতানিম খামসান কাবুল্লা খামস পাঁচটি নিয়ামতকে তুমি মূল্যবান সম্পদ মনে করো পাঁচটি বিপদ আসার আগে বা পাঁচটি পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে মানুষের বিভিন্ন পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতিগুলি আসার আগে যে পাঁচটি তোমার জন্য মূল্যবান সম্পদ রয়েছে নিয়ামত রয়েছে সে নিয়ামতগুলিকে তোমার জন্য মূল্যবান মনে করো প্রথম হচ্ছে সাবাবাকে কাবলা হারাম লিখে তোমার বার্ধক্যের আগে যৌবন আমরা যারা যৌবনকালে আছেন এখনও বার্ধক্য আসেনি আলহামদুলিল্লাহ বৃদ্ধদের চাইতে কত ভালো আছেন আপনি কত ভালো আছেন আপনি আপনি সুস্থ রয়েছেন সুস্থভাবে আপনি এবাদবন্দি করতে পারছেন আপনি অনেক কাজ নিজে সেরে নিতে পারছেন বার্ধক্য আসলে কি আপনি মূল্যবান মনে করুন যে এই সময় আমি ভালো কাজ করিনি এই সময় আমি দান খায়রাত করিনি কারণ পয়সা সবসময় থাকবে না আর আপনি পরের আশা করবেন না যে কি আপনার ছেলে মেয়েরা দান খায়রাত করবে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য ইসালে সব করবে এইসব আশা করবেন না নিজেই কিছু করে যান যখন সচ্ছল রয়েছেন তখন আপনি আর্থিক দিক থেকে অনেক এবাদতবন্দি করতে পারবেন যেগুলি এই অর্থ দিয়ে করে ফেলুন আপনি হজ করুন আপনি উমরা করুন আপনি সাদকা খেরাত করুন আপনি সাদকায় জারিয়া করুন আপনি মসজিদ মাদ্রাসা করুন গঠনমূলক আপনি জনকল্যাণমূলক কাজ করুন আর অফারাগ কাবলা শোক লেখ চার নম্বর হচ্ছে যে ব্যস্ততা কখন চলে আসতে পারে ব্যস্ততার সম্মুখীন হওয়ার আগে তুমি যে অবসর রয়েছ আর বিশেষ করে এই সময়টা আমরা অবসর রয়েছি এই অবসর সময়কে তোমরা মূল্য দাও এটাকে বড় সম্পদ মনে করো সবসময় অবসর থাকবে না সুতরাং এই অবসর সময়ে অনেক কিছু আমরা লেখাপড়া করে নিতে পারি আমরা কোরআন তেলাওত করতে পারি কোরআনের অর্থটা বুঝতে পারি যারা কোরআন পড়তে পারে না তারা কোরআনটা আবার শিখে নিতে পারি যারা কোরআন পড়তে পারি কিন্তু শুদ্ধ না তারা শুদ্ধ করে নিতে পারি যারা কোরআন অর্থ বুঝি না তারা অর্থ বোঝার চেষ্টা করতে পারি আমরা কোরআনে করিম অর্থ বুঝে খতম করতে পারি আমরা অবশ্য রয়েছি সুতরাং লম্বা তাহাজত পড়তে পারি অবশ্য রয়েছি সুতরাং আমরা শ্যাম পালন করতে পারি নফল বেশি বেশি অনেক আমরা ভালো কাজ করতে পারি ওয়াহায়া তাকা কাবলা মত পাঁচ নম্বর হচ্ছে যে তুমি তোমার জীবনটাকে তোমার মরণের উপরে মূল্যবান মনে করো যতদিন বেঁচে আছেন ততদিন যখন মৃত্যু চলে আসবে ইনকাতা আমল আমল বন্ধ হয়ে যাবে আপনার লাহিল্লাহ বলা বন্ধ হয়ে যাবে সুবাহান আলহামদুলিল্লাহ বলা বন্ধ হয়ে যাবে আস্তাকফিরুল্লাহ বলা বন্ধ হয়ে যাবে সুতরাং এক্ষুনি ভালো কাজগুলি করে ফেরুন তবা করুন ইস্তেফার করুন সংশোধন করুন বেশি বেশি রাজগার করুন ফরজ এবাদত বন্দীগুলি করার সাথে সাথে বেশি বেশি সুন্নত নফলে অংশ নিন আপনি আল্লাহ রব্বুল যেন আমাদের এই নিয়ামতগুলিকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন হাদিসটি ইমাম তিরমিদি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন মুস্তাদার খাকেমে রয়েছে এবং হাদিসকে আল্লাহ আলবানী সহি বলেছেন এইরকমই চার নম্বর হাদিস আব্দুল মাসুদ রাজি আল্লাহ আনহ বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাম বলেছেন তাজুল কাদামা ইবনে আদামা কেয়ামতের দিনে অতক্ষণ ছাড়া হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে তাহলে আমাদের যখন বিশ্বাস আছে আমরা মুসলিম যে পরকাল রয়েছে হাসরের মাঠ রয়েছে বিচার দিবসে অমর কেয়ামা সেই দিন আমাদেরকে হাজির হইতে হবে আল্লাহর সামনে এবং জবাবদেহি করতে হবে সেখানে পাঁচটি বিষয় সম্পর্কে যতক্ষণ জিজ্ঞাসা না হবে প্রত্যেক আদম সন্তানকে ততক্ষণ ছাড়া হবে না প্রথম কি আন উমরেহি ফি মাফ না আয়ু বয়স সম্পর্কে যে এই তোমার বয়সটা পঞ্চাশ ষাট বছর সত্তর বছর আশি বছর কোথায় কাটিয়েছিলে এই বয়সটা হচ্ছে আমাদের সময় এই সময়টা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়ান সাবাবেহি ফিমা আবলা এবং যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবনটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ সময় আয়ুর একটা বড় অংশ হচ্ছে যৌবন কাল এই যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা ফিম আবলাহ যে এই যৌবনকে কোথায় তোমরা ব্যয় করেছিলে বা ক্ষয় করেছিলে সুতরাং যৌবনকালে যারা রয়েছেন তারা এই যৌবনকালে পাপ থেকে বেঁচে থাকুন নেকির কাজ করুন এখনই নেক সৎ হওয়ার চেষ্টা করেন যৌবনকালে শরীরে শক্তি আছে বেশি বেশি এলেম শিখুন বেশি বেশি আমল করুন বেশি বেশি আপনি ভালো কাজ করুন যতটা এই সময় এলেম আমল আপনি বাড়াতে পারবেন অন্য সময় হয়তো ইচ্ছা হলেও পারবেন না ওয়ান মালেহি আর ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে তিন নম্বর চার নম্বর প্রশ্ন এই ধন সম্পর্কে দুটো দিক রয়েছে ওয়ান মালেহি মিন আইনা ইকতাসাব অফিমা আনফাকা আর ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কোথা থেকে উপার্জন করেছিলে আর অফিমা আনফাক আর একটি প্রশ্ন হবে যে কোথায় ব্যয় করেছিলে তাহলে টাকা পয়সা যা কিছু আমাদের আসছে এই সম্পর্কে দুটি প্রশ্ন হবে একটি প্রশ্ন যে কোথা থেকে উপার্জন এসেছিল হালাল না হারাম সোর্সটা ইনকাম সোর্স কি ছিল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তোমার কাছে আসলো ঠিক আছে পাশ করে নিলে যে হালাল তোমার ছিল মেহনত করা পয়সা ছিল হালাল রুজি সুদ ঘুষ বেইমানি আত্মসাত ছিল না হারাম রুজি ছিল না হারাম ব্যবসা বাণিজ্য ছিল না তাহলে ব্যয় কোথায় করেছিলে খরচ করেছিলে কোথায় পাপের কাজে জি হ্যাঁ বারে মদে হারাম খাওয়ায় টাকা পয়সার অপচয় করেছিলে অন্যায় কাজে বিভিন্ন দেশে পাপের ভ্রমণ করেছিলে না তুমি নেকির কাজ করেছিলে যদি এই ধন সম্পদ ভালো কাজে ব্যয় করেন তাহলে জবাব দিতে পারবেন আর না হলে সেখানে ফেল হয়ে যাবেন এইরকম ধন সম্পদ উপার্জিত উপার্জিত হয় যদি হারাম উপায়ে তাহলে জবাব দিতে পারবেন না তো যাতে করে ধন সম্পদ হালাল হয় এবং বৈধ কাজে খরচ হয় ভালো কাজে খরচ হয় হারামের ক্ষেত্রে পাপের ক্ষেত্রে যেন খরচ না হয় আর তারপরে পাঁচ নম্বরে প্রশ্ন পাবে ওয়ান এলমেহি মাজা আমেলা ফি ও মাজা আমেলা ফি মা আলেম দুইভাবে হাদিস রয়েছে আর এলম সম্পর্কে মানুষের জিজ্ঞেস করা হবে প্রথম কথা এলেম শিখেছিলে কিনা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলে কিনা আর দিনের জ্ঞান অর্জন করেছিলে সেটা সঠিক জ্ঞান ছিল না সিরকি জ্ঞান ছিল মাদ্রাসা পড়েও সিরকি জ্ঞান হাসিল করছে মাদ্রাসা পড়েও বেদাতি এলেম হাসিল করছেন মাদ্রাসা পড়েও কোরআন এবং হাদিসের বিরোধিতা করছেন মাদ্রাসা পড়েও দলিলের বিরোধিতা করছেন গোড়ামি করছেন তাহলে জবাব দিতে হবে যে আপনার এলেমের উৎসটা ঠিক ছিল কিনা ওহির এলেম ছিল কিনা এলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে এলমটা কি ছিল এবং এল মোতাবেক আমল হয়েছিল কিনা তাহলে প্রথম হইতে হবে সহি এলেম হইতে হবে যে এলম সম্পর্কে রসুল উল্লাহ হাদিস রয়েছে এলমান না আফিয়া আল্লাহ এলমান না উপকারী এলেম হইতে হবে যেই এলেমের উৎস হচ্ছে কোরআন এবং সহি সন্না দলিল ভিত্তিক এলেম হাসিল করবেন আপনি আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহাম সম্পর্কে দিন এলেম হাসিল করবেন আপনি আর সহি শুদ্ধ এলিম হাসিল করবেন আপনি সিরকি বেদাতে এলিম হাসিল করবেন না আপনি সুফিবাদকে ইসলাম বলবেন না আপনি পীর মরিদের ব্যবসাকে ইসলাম বলবেন না আপনি আপনি বেদাঁতকে ইসলাম বলবেন না আপনি সিরকি কর্মকাণ্ডকে ধর্মের নামে চালাবেন না আপনি আপনি ধর্ম ব্যবসা করবেন না জি তো তহিদ এবং সন্ন্যাদ ভিত্তিক আপনার কোরআন সন্ন্যার এলেম হাসিল করতে হবে এবং এই এলেম মোতাবেক আমল করেছিলেন কিনা অনেকে আবার সহি এলেম রাখেন কিন্তু আমলে বড়ই ত্রুটি রয়েছে ফরজে ঘাটতি রয়েছে জি হ্যাঁ এলেম শিখেছেন কিন্তু আমল করলেন না নিচে বা এলেম শিখে আমল করলেন কিন্তু আপনার কাছে যে এত এলেম আল্লাহ দিয়েছিলেন সে এলেম বিতরণ করলেন আপনি দাওয়ার কাজ করলেন না জবাব তহরবুল আলমের কাছে সুতরাং এই পাঁচটি নিয়ামত মনে রাখবেন যে এই নিয়ামতগুলি সম্পর্কে সুম্মালা তুস আলুন্না ইয়মাইজিন আনিন নাইম সেই দিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে পাঁচ নম্বরে যে হাদিসটি বলবো সেটি হচ্ছে আবু রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তার আগে এই যে বিনা মাসুদের হাদিস শুনেলাম যে পাঁচটি বিষয় সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হয় সেটিও তিরমিজির হাদিস এবং এই হাদিসটি ও সহি আল্লাম আলবানী হাদিসটিকে সহি বলেছে সিলসিলা সহিয়া নয়শো ছয়চল্লিশ নম্বর হাদিস পাঁচ নম্বরে যে হাদিস সেটা বরদি আল্লাহ তালান বর্ণিত রসুল্লাহ বলেন ইন্না মায়ুস আলহানু ইয়ামাল কেয়ামত ইয়ানিল আবদা মিনান নাইম সর্বপ্রথম কিয়ামতের দিনে বান্দাকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে যখন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই হাদিসের অর্থে এই নয় যে প্রথম সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না যে সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রথম যখন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে শুরু হবে তখন নিয়ামত তো অনেক রয়েছে প্রথম যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে তখন আল্লাহ রব্বুল আলম বলবেন আলাম নোসাক্ষে আলাম নোসাক্ষে লাকা জিসমাকা ওয়া নুরিকা মিনাল মা ইল বারিথ হেবান্দা তোমাকে কি শারীরিকভাবে আমি সুস্থ রাখিনি তোমার শরীর কি সুস্থ ছিল না তুমি সারা পৃথিবীতে সুস্থ হয়ে জীবনযাপন কি করনি তুমি সুস্থ ছিলে এই সুস্থতার কি হক আদায় করেছো কি সুক্রিয়া আদায় করেছো চিন্তা করো যে সেই দিন জবাব দিতে হবে সুস্থতা সম্পর্কে আল্লাহ রব্বুল আলম জিজ্ঞেস করবেন নোর উই কামিনাল মাইল বারেদ আর তোমাকে ঠান্ডা পানি দিনি যে ঠান্ডা পানি পান করে তোমার মনের তৃপ্তি হতো তোমার পিপাসা মিটে যেত এটা কি দিনই তাহলে সেই ঠান্ডা পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের দিনে যখন নিয়ামত সম্পর্কে আল্লাহ রব্বুল আমি জিজ্ঞাসা করা শুরু করবে এই হাদিসটি ও তিরমিজি এবং মোস্তাদা হাকিমে রয়েছে আল্লাহ আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন শেষখানে আরেকটি হাদিস বলে আজকের এই আলোচনা সমাপ্ত করব আবু হরদি আল্লাহ তালাহ থেকে বন্ধু তিনি বলছেন কালা রসুর রসুল্লাহ সাল্লাহ উল্লাহ বলেছেন আল মোহামেনুল কবি ও ওয়াহাব ইরাল্লাহ মিনাল মোহামিন দাইফ যেই মমিন মুসলিম শারীরিকভাবে শক্তিশালী শারীরিকভাবে মজবুত যেই মমিন সুস্থ সেই মমিন ব্যক্তি আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ এবং প্রিয় দুর্বল অসুস্থ ক্ষীণ মমিন মুসলিমের তুলনায় তাহলে মমিন মুসলিম কেউ সুস্থ কেউ অসুস্থ কেউ দুর্বল কেউ সবল যেই ব্যক্তি সবল যেই ব্যক্তি সুস্থ যেই ব্যক্তি সুঠাম সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি প্রিয় এবং বেশি উত্তম দুর্বল ক্ষীণ মমিনের তুলনায় তবে যখন উভয় ইমানদার দুজনেই মমিন তখন অফিকুল্লিন খাইরুন রসুল উল্লাহ বলছেন যে প্রত্যেকের মধ্যে কল্যাণ রয়েছে যে সুস্থ মমিন তার মধ্যেও মঙ্গল রয়েছে আর যে অসুস্থ মমিন মুসলিম তার মধ্যেও কল্যাণ কল্যাণ রয়েছে মঙ্গল রয়েছে কিন্তু আল্লাহর কাছে বেশি প্রিয় হচ্ছে যেই ব্যক্তি সুস্থ সবল মমিন মুসলিম কারণ সুস্থ সবল মমিন মুসলিমকে দিয়ে যে ইমান ইসলামের যে কাজ হবে আল্লাহ রাবুল দিনের কাজ হবে সেটা অসুস্থ ব্যক্তিকে দিয়ে হবে না অসুস্থ ব্যক্তির মন চাইলেও সে পারছে না আর অসুস্থ ব্যক্তি ওইভাবে কাজ করতে পারবে না যেইভাবে একজন সুস্থ মমিন ব্যক্তির দ্বারা কাজ করা সম্ভব এই এই জন্য রসুল্লাহ সাল্লাহ এই কথা বলেছেন তারপর এহরাস আলা মায়ান ফাউকা তোমার জন্য যা উপকারী তার জন্য তুমি আগ্রহী হও চেষ্টা করো তোমার যেটা কাজে লাগে সেটা তুমি সেটা চেষ্টা করো তাহলে যেটা আমার আপনার জন্য উপকারী হবে সেটার জন্য আমরা যত্নবান হবো বর্তমান পরিস্থিতিতে যে আমরা ঘরে বন্দি এই সময় আমাদের ঘর ঘরে থাকাতেই আমাদের উপকার রয়েছে ঘরের বাইরে বিনা কাজে ঘোরাঘুরি করলে অপকার রয়েছে ক্ষতি রয়েছে সুতরাং এই হাদিসটাকে যদি আমরা বর্তমান পরিস্থিতির ওপর ফিট করি তাহলে বলা যায় যে এহরাস আলা মায়ান ফাওকা হে মুসলিম তোমার জন্য যেটা উপকারী লাভজনক সেটার জন্য তুমি যত্নবান হও উদ্গ্রীব হও তাহলে আমাকে আপনাকে আগ্রহী হইতে হবে বাড়িতে অবস্থানের জন্য কারণ সরকার আমাদেরকে বাড়িতে অবস্থান করতে বলছে আমাদের শারীরিক সুস্থতা আর দাবি হচ্ছে সুস্থ থাকার দাবি হচ্ছে যে বাড়িতে থাকো তাহলে তোমরা সুস্থ থাকবে ইনশা আল্লাহ তালা আল্লাহ চাইলে আমাদের কাজ আমাদের করে যেতে হবে আর স্রষ্টার কাজ স্রষ্টা করবেন আল্লাহর কাজ হচ্ছে আমাদেরকে নিরাপদ রাখা আর আমাদের কাজ হচ্ছে নিরাপদ থাকার জন্য চেষ্টা করা আমাদের চেষ্টা আমরা করব রব্বুল আলমিন আমাদের উপরে রহম করবেন ইনশা আল্লাহ তালা সুতরাং এই হাদিসের অংশটুকু আমল করে আপনারা যে যেখানে আছেন আপনার জন্য যেটা উপকারী সেটা করবেন বাড়িতে থাকা উপকারী বাড়িতে থাকবেন আপনি ভিড় ভাড়ে গেলে আপনার জন্য এটা ক্ষতি সাধন করতে পারে আপনি ভিড় ভাড়কে এড়িয়ে চলবেন আর তার সাথে সাথে আপনার কর্ম করলেন আপনি আপনার ভালো করার চেষ্টা করলেন আপনার কল্যাণের চেষ্টা করলেন বাড়িতে অবস্থান করে আপনার ছেলে মেয়েদেরকে বাড়িতে রেখে অস্তাইন বিল্লা তার সাথে সাথে আল্লাহর কাছে সাহায্যও চাইতে থাকুন ওয়ালা তাজাজ আর আপনি হিম্মত হারিয়ে দিয়েন না আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকেন এবং আপনি নার্ভাস হয়ে যেয়েন না আপনি সবসময় মনোবলকে মজবুত রাখেন দেখেন মানুষ যখন মনোবলকে মজবুত রাখে তখন বাইরে থেকে যে ভাইরাসগুলি আক্রমণ করে সেগুলি প্রতিরোধের শরীরে শক্তি বেশি থাকে কিন্তু যখন মনোবল দুর্বল হয়ে যায় অনেকে আছেন মনে হয় আমি বাঁচবো না সবসময় নেগেটিভ মনে হয় এই ভাইরাসে আমি কখন আক্রান্ত হইলাম কি হইলাম কখন যে আমি যে কি হয়ে যাই আল্লাহ আর মনে হয় বাঁচবো না তাহলে দেখবেন যে আপনি যে কোনো সময় আক্রান্ত হয়ে যেতে পারেন বিপদের সম্মুখীন হতে পারে সুতরাং এই ক্ষেত্রে একটি দিক হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণ রাখা আর তার সাথে সাথে ওয়ালা তাজাজ এই হাদিস আমল করে আপনি হিম্মত হারা লোক হয়ে যায় না আপনি নার্ভাস হয়ে যায় না আপনি মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়িয়েন না যেখানে থাকুন না কেন যেসব ভাইরা ইটালিতে আছেন যেসব ভাইয়ের স্পেনে আছেন যেসব ভাইয়েরা চাইনায় আছেন যেসব ভাইয়েরা এমন জায়গায় আছেন যেখানে আপনার চারিদিকে বহু লোক এই করোনার ভাইরাসে আক্রান্ত সেখানেও আপনি ওয়ালাহ তাজা হিম্মত হারাবেন না আপনি আপনার মনোবলকে মজবুত রাখবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন অস্তাইন বিল্লা ইয়া কানা আবুদ বা ইয়া কানা সাইন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন এবং আপনি নার্ভাস হবেন না এটা হচ্ছে আপনার চেষ্টা আপনার মনোবলের দিকে দিক থেকে আপনার ত্রুটি নেই আপনার চেষ্টা ঠিক আছে আপনি সতর্কতা অবলম্বনের দিক থেকে আপনি সচেষ্ট আপনি বাড়িতে অবস্থান করেছেন আপনি যেখানে যারা ভাইরাসে এফেক্টেড তাদের সমাগম রয়েছে সেখান থেকে আপনি দূরে থাকার চেষ্টা করলেন যথাসাধ্য সতর্কতা অবলম্বন করলেন তারপরে যদি বিপদ আপদ চলে আসে তাহলে করণীয় বলছেন ওয়াইন আসা বা কাসাইন কোনো বালা মুসিবত যদি চলেই আসে বাড়িতে অবস্থান করলেন তারপরেও আপনি ভাইরাসে আক্রান্ত হয়ে গেলেন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আপনি মনোবলকে মজবুত রাখলেন তারপরে আপনি আক্রান্ত হলেন এই ভাইরাসে ফালা তাকল তখন এমন কোন নেগেটিভ কথা বলিয়েন না কি ধরনের কথা লাউ আন্নি ফালতু কাজা কানা কাজা ও কাজা যদি আমি এমনটা করতাম তো এমন হইতো যদি এমন না করতাম তো এরকম হইতো না যেমন আল্লাহ না করে যখন আপনি আক্রান্ত হয়ে গেলেন তখন বলছেন হাই যদি আমি অমুক দেশে না যেতাম তো এরকম হইতো না হাই যদি আমি বাইরে না যেতাম তো এরকম হইতো না হাই মনে হয় আমি অমুক জায়গায় গিয়েছিলাম সেই জন্য এরকমটা হয়েছিল যদি এরকমটা না করতাম তো হইতো না যদি আমি আগে ভাগেই সতর্ক হইতাম তাহলে এরকমটা হইতো না যদি আমি যদি বলতে নিষেধ করেছে রাসুল্লাহ সাল্লাহ যখন কিছু ঘটে যাবে তখন যদি বলে লাভ নাই এইরকম কথা বলবেন না তাই নির্ধারণ করেছেন কাদ্দার আল্লাহ এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ধারণ তকদিরে অমাশা ফাল এবং যা তিনি চেয়েছেন তাই করেছেন আর কেউ কেউ এটাকে বলেছেন কাদার উল্লাহ এটি হচ্ছে আল্লাহর ফয়সালা আল্লাহর ফয়সালা ছিল তাই হয়েছে অমাশা ফালা তিনি যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কিছু হতে পারেন আল্লাহ রব্বুল চেয়েছিলেন সুতরাং আমি যতই সতর্ক থাকি না কেন আমার যতই মনোবল মজবুত রাখি না কেন আর যতই আমি আল্লাহর কাছে ইস্তেহানা করি না কেন আল্লাহ রব্বুল আলম এটি পরীক্ষা ভালো মানুষের জন্য পরীক্ষা ভালো মানুষের জন্য রহমত মহামারী এবং খারাপের জন্য আজাব খারাপের জন্য এটি হচ্ছে ওয়ার্নিং খারাপ লোকের জন্য এটি হচ্ছে সতর্কতার বাণী আল্লাহ রব্বুলের পক্ষ থেকে আজাব সুতরাং তাদেরকে তবা করে ফিরে আসার প্রয়োজন রয়েছে আল্লাহ যেন আমাদের সকলকে তবা করে ইস্তেফার করে আল্লাহ দিকে ফিরে আসার তৌফিক দান করেন তারপরে শেষখানে রসুর উল্লাহ বলছেন যারা যদি যদি বলে যদি এইরকম করতাম তো এরকম হইতো এরকমটা না করতাম তো এরকম হইতো না ফাইন্না লাউ তাফতাহ আমালা শয়তান যখন আপনি যদি বলতে যাবেন তখন শয়তানের কাজ শুরু হয়ে যাবে তখন শয়তান আপনাকে নিয়ে খেলা শুরু করে দিবে শয়তান আপনাকে কুমন্ত্রণা অশা দিবে শয়তান আপনাকে ব্যর্থ করে ফেলবে শয়তান সুযোগ পেয়ে যাবে নিজের কাজ করার আর আপনি শয়তানের কাছে পরাজিত হয়ে যাবেন সুতরাং আপনার তখন আমল খারাপ হয়ে যাবে আপনার আকিদা খারাপ হয়ে যাবে আপনার অবস্থা বিভিন্ন দিক থেকে খারাপ হয়ে যাবে সুতরাং এইরকম সুযোগ দেবেন না এক কথায় একজন মমিনের জন্য এ হাদিসে যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যথাসাধ্য আমাদের জন্য যা উপকারী তা আমরা করব। অপকারী যেসব বিষয়গুলি রয়েছে সেগুলিকে বর্জন করবো এড়িয়ে চলব এবং আল্লাহর কাছে দুই নম্বরে সাহায্য চাইব তিন নম্বরে আমাদের মনোবলকে মজবুত রাখবো তাহলে আমরা কর্মও করব আল্লাহর কাছে সাহায্যও চাইব এবং তার সাথে সাথে আমাদের মনোবলকে মজবুত রাখব তারপরেও যদি কোনো বালা মুসিবত চলে আসে তখন আমরা আর বিভিন্ন অজুহাত খুঁজব না যে এইরকম করলে এরকম হইতো এরকম না করলে এরকম হইতো না এইরকম কথা বলবো না তখন আল্লাহর ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেব এবং এতেই হয়তো কল্যাণ রয়েছে যে কল্যাণ হয়তো আমি বুঝতে পারছি না কিন্তু আল্লাহ এতে কল্যাণ রেখেছেন আমার জন্য অথবা জাতির জন্য আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সার্বিক মঙ্গল দান করেন এবং সমস্ত রকমের বালা মুসিবত থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন করোনার ভাইরাসকে আল্লাহ যেন উঠিয়ে নেন এবং মুসলিম উম্মাকে আল্লাহ যেন হেফাজত করেন মুসলিম ভাই বোনরা যে যেখানে রয়েছেন আল্লাহ তাদের যেন হেফাজত করেন বিশ্ব মানবতাকে রবের দিকে যেন ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলম যেন সমস্ত মানুষকে তার দিকে তার তৌহিদের দিকে তার দিনের দিকে তার নবী করিম সাল্লাহ আলী সাল্লামের আদর্শের দিকে ফিরে আসার তৌফিক দান করেন সুবহান রব্বিক রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল রাব্বিল আলামিন